نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فقال الله تعالى قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক একটি আলোচনা সিরিজ তো আমাদের আজকের আলোচনা সিরিজের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা কেন জঙ্গি হলাম এই আলোচনাটি আমরা তিনটি ধারাবাহিক পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তালা যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কেন জঙ্গি হলাম তাই সেহেতু আমাদেরকে আগে একটু বলে নিতে হয় যে জঙ্গি অর্থ হচ্ছে যুদ্ধা যে যুদ্ধ করে পবিত্র কোরআন করিম অনুযায়ী যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা কাফির তারা তাগুদের পথে যুদ্ধ করে আমরা আল্লাহ সুবাহান হওয়া তালার পথের যুদ্ধ হয় ইনশাআল্লাহ আমাদের ব্যাপারে আপনাদের অনেক কৌতূহল আমরা কি চাই কেন চাই কিভাবে চাই কিভাবে আমরা এই পথে এসেছি আমাদেরকে মোটিভেট করলো কে কিভাবে মোটিভেট করলো আমাদের মানসিক অবস্থা কীরকম আমাদের ওয়ার্ল্ড ভিউ কীরকম আইএস এবং আল কায়দা এর মতাদর্শগুলো পার্থক্যগুলো কি কি আরও এরকম অনেক অনেক প্রশ্ন আপনাদের মনে আমাদের ব্যাপারে অনেক কৌতূহল তো এই জন্যই আমাদের এই আলোচনা সিরিজটি আমরা শুরু করেছি তো প্রথমেই আমাদের বুঝে নিতে হবে ইসলাম শান্তির ধর্ম এই কথাটা কোরআন বা হাদিসে কোথাও বলা হয় নাই কোনো সাহাবা বা তাবেইনদের কেউ বলেছে আজ পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই ইসলাম মানে সমর্পণ এক আল্লাহ সুবাহ কাছে আত্মসমর্পণ নিজের ইচ্ছাকে বাদ দিয়ে পরিত্যাগ করে মহান আল্লাহ সুবাহ ইচ্ছার কাছে নিজেকে সপে দেয়া হলো ইসলাম শুধু নিজের ইচ্ছা নয় সমাজের প্রচলিত জাহেরি যুগের বাপ দাদার কুসংস্কার মানুষের বানানো আইন ফেরাউনি স্বেচ্ছাচারিতা প্লে বয় গ্যাংস্টারদের অন্ধ অনুকরণ এই সব কিছু ছুঁড়ে ছুঁড়ে এক আল্লাহকে এই দুনিয়ার সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে মেনে নেওয়ার নাম হলো ইসলাম পবিত্র আঙুল করিমে আল্লাহ সুবাহর আনুগত্যের কথাই বারবার বলা হয়েছে পশ্চিমা গণতন্ত্র চালু করে শান্তি অর্জনের কথা কোরআনুল করিমের কোথাও বলা হয়নি তো এখন কথা হলো ইসলাম শান্তির ধর্ম এই কথাটা কেন আসলো কেন আসলো এর কারণ ইসলামে জিহাদ বলে একটা ব্যাপার আছে সেটা ইসলামের একটি অবিচ্ছেদ্য এবং শক্তিশালী অস্ত্র এই অস্ত্রকে নির্বিশ করে মুসলিম জাতিকে যেন ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় এর জন্য ইসলাম শান্তির ধর্ম টাইপের কথাগুলো আমদানি করা হয়েছে এই কথাগুলো এমনভাবে হজম করানো হয়েছে যে এখন কোনো মুসলিমের পক্ষে জিহাদের কথা বলাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে বললে জঙ্গি হিসাবে চালিয়ে দেওয়া হয় কিন্তু ফাউলের দল আমেরিকান আর্মি কিংবা ছাত্রলীগকে জঙ্গি মনে করে না এরা যতই খুন খারাপই দর্শন করুক না কেন এদেরকে তারা জঙ্গি মনে করে না এদিকে আবার একদল সন্ত্রাস রোগাক্রান্ত ভীতু টাইপ মুসলিমের জন্ম হয়েছে এরা জিহাদের অর্থ বিকৃত করে ফেলেছে তারা বলে জিহাদ মানে শুধুই নফসের বিরুদ্ধে জিহাদ অথবা জিহাদ শুধুই রক্ষণাত্মক যাই বলেন না কেন মারামারি কাটাকাটি যুদ্ধ এগুলো হচ্ছে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য বাস্তবতা এই সব ঘটনা সব সময় হয়ে এসেছে যা অ্যাভয়েড করা যায় না কেউ অর্থের জন্য কেউ ক্ষমতার জন্য কেউ নারীর জন্য যুদ্ধ করে আবার কেউ গণতান্ত্রিক শান্তি প্রতিষ্ঠান নামে পুঁজিবাদী কোম্পানির বিনির্মাণ পুনর্গঠন ব্যবসার জন্য যুদ্ধ করে এই যুদ্ধ ব্যাপারটা সব সভ্যতাতেই হয়ে এসেছে হোক সেটা ড্রোন বিমানের আধুনিক যুগ কিংবা ঢাল তরোয়ালের প্রস্তর যুগ এমন কোনো সভ্যতা নেই যে যুদ্ধ না করে টিকেছিল যুদ্ধের বাস্তবতা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই তাই ইসলাম কখন কিভাবে কেন যুদ্ধ করতে হবে এই ব্যাপারে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বা নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছে যে নিয়মটা মহাগিনী আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলো নিয়ে আমাদের কৈফিয়তমূলক হওয়ার কিছুই নেই আপনার পাশের বাড়ির হিন্দু ছেলেটা কিংবা কোনো মুক্তমনা নাস্তিক ছাগল এই নিয়ম ভালো না লাগলেও কিছুই করার নেই এরা আল্লাহর দিনকে পছন্দ না করলে আল্লাহর দিনকে আমরা পরিবর্তন পরিবর্ধন বা পরিমার্জন করার কোনো ক্ষমতা রাখি না এই কাজ ইহুদি খ্রিস্টানরা করত তো যাই হোক ইসলামে জিহাদ হচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাহি রাহিমাহুল্লাহ এর বইগুলো খুলে দেখুন এই কথাই লেখা আছে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জিহাদের সিরিয়াগত অর্থ হচ্ছে আল্লাহ সুবাহ আইনকে সর্বোচ্চ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা যেটা সর্বোচ্চ মাধ্যম হচ্ছে কিতাল ফিসাবিল্লাহ এটা নিয়েও কোনো সন্দেহ নেই এইখানে আবার অনেকে আছে শাব্দিক আর সরিয়াগত অর্থের মধ্যে প্যাচ লাগানোর চেষ্টা করে ওবামাকে খুশি করতে চায় এটা খুবই বাজে অভ্যাস সালাতের শাব্দিক অর্থ হলো দোয়া করা কিন্তু আল্লাহ সুবাহ সালাহ বলতে একটা স্পেসিফিক বা পারিভাষিক অর্থ বুঝিয়েছেন যেটা আমরা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 তার রসুল সাল্লাহ আলহ্লাম যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে অর্থাৎ অমুসলিমদেরকে প্রথম ইসলামের দিকে আহ্বান করতে হবে তাতে সারা না দিলে জিজিয়ার বিনিময়ে তাদের ধর্ম ব্যক্তিগত পর্যায়ে পালন করতে দেয়া হবে এবং তাদেরকে নিরাপত্তা দেয়া হবে ইসলামিক রাষ্ট্রের পক্ষ থেকে সেটাতেও যদি রাজি না হয় তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে অতীতে ইসলামিক খিলাফত রাষ্ট্রের বিস্তৃতি এভাবেই হয়েছে তবে কোনো অঞ্চলে অমুসলিমদের ইসলাম গ্রহণে কোনো জোর জবরদস্তি করা হয়নি বরং তারা নিজেরা ইসলামের সত্যে সন্তুষ্ট হয়ে তুষ্ট হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন তো আমাদের আবার এই জিনিসটা হজম হতে চায় না মানবতাবাদীরা প্যাট প্যাট করে যুদ্ধ নয় শান্তি চাই আর এ বেকুবের দল ফেরাউন বুশ বাসার আসাদ এদের মতো নিকৃষ্ট জালেম ও বদখতদের সাথে মিষ্টি করে মেলি ভাষায় রিকোয়েস্ট করলে কি এরা শুনবে এদের সাথে যুদ্ধ ছাড়া শান্তির পায়রা কি উড়ে উড়ে আসবে ফেরাউন নমরুদ এরা বেকুব টাইপ ছিল তাই এরা সরাসরি মানুষকে জুলুম করত কিন্তু সে তুলনায় স্ট্যালিন বুশ ওবামা তারা অনেক চালা তারা সিস্টেমেটিক্যালি লোকজনকে জুলুম করে আগে গণতন্ত্র আর স্বাধীনতার মদ খাইয়ে মাতাল করে তারপর জুলুম করে একুশ শতকের লোকজন খুবই বোকা টাইপের বাস্তবে আল্লাহ সুবাহানাহুয়া তালার দিন ছাড়া অন্য যে কোনো মানবরচিত জীবন ব্যবস্থা মানুষের সহজাত প্রকৃতির প্রতি বড়ই অত্যাচারী কারণ আপনি যদি আল্লাহ সুবাহানহতালাকে বাদ দেন তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হবে তখন আপনার জাগতিক ভোগ আর এই জাগতিক ভোগের জন্য যদি আপনি বেঁচে থাকেন তাহলে কখনোই শান্তি আসবে না কারণ মানুষজন যখন জীবনের একমাত্র উদ্দেশ্য হিসাবে দেখে আরাম করে বেঁচে থাকা তখন এত ভালো সেজে লাভ কি শুরু হয় ব্যক্তিগত প্রতিযোগিতা শেষ হয় রাষ্ট্রীয় সন্ত্রাস সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কি মুসলিমরা জাগতিক স্বার্থের জন্য বেঁচে থাকে না তারা বেঁচে থাকে একমাত্র আল্লাহ সুবাহ তালার জন্য অমুসলিম জাতি যখন জিহাদ করে তাদের সম্পদের লোভে তখন মুসলিমরা জিহাদ করে আল্লাহ সুবাহ হওয়া তালার দেয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মুসলিমরা শুধু নিজেদের রক্ষা করার জন্য জিহাদ করে না তারা কেন জিহাদ করে সেটা সবচেয়ে সুন্দর করে বলেছিলেন রাবিয়া ইবনে আমার রাদি আল্লাহ তালাহ পারস্যের সাথে যুদ্ধের সময় পারস্যের সেনাপতি টাইপ কেউ একজন জিজ্ঞেস করেছিল তোমরা কেন যুদ্ধ করতে আসছো তোমাদের ধন সম্পদ লাগলে নিয়ে যাও আমরা দিয়ে দেব কিন্তু রাবি ইবনে আমার রাজিয়াল্লাহ তালার উত্তর দিলেন আমরা তো নিজ থেকে এখানে আসিনি এই পৃথিবী যার তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমরা এসেছি মানবতাকে আল্লাহ সুবাহানাহুয়া তালার ইচ্ছায় মানুষকে মানুষের দাসত্ব থেকে আল্লাহ সুবাহানাহুয়া তালার দাসত্বে ফিরিয়ে আনতে আমরা এসেছি এই দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে এই দুনিয়ার এবং আখিরাতের বিশালতার দিকে ফিরিয়ে আনতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তাহলে এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝতে পারো যেহেতু জঙ্গিবাদের সাথে বা জঙ্গিদের সাথে সন্ত্রাসদের নাম চলে আসে তাই এখন আমরা সন্ত্রাসবাদের ব্যাখ্যা নিয়ে একটা আলোচনা করব আমাদের একজন সম্মানিত শায়েক আবু মুসাহাবা সরি রাহিমাহুল্লাহ তালা আল্লাহ সুবাহ তালা ওনাকে শহীদ হিসাবে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন তিনি বলেছিলেন আমি মনে করি আমেরিকা ও ইহুদিদের ইসলাম বিরোধী এই সামরিক অভিযান মিডিয়া প্রাঙ্গণে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে তারা সফলতা পেয়েছে পরিভাষাকে বিকৃত করতে এবং ভুল ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এবং জনসাধারণকে এই সকল মন গড়া পরিভাষাগত অর্থ গ্রহণের ক্ষেত্রে বাধ্য করার ব্যাপারে যা তাদের মতাদর্শের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ আর ঠিক একইভাবে যে সংজ্ঞাটিকে আজ তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং এর কার্যকলাপকে সাধারণ মানুষের চোখে ঘৃণিত করে তুলেছে তা হল সন্ত্রাসবাদ সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদ দমন এটা এখন আরব ও ইসলামী গণমাধ্যমগুলোতে এমনকি পৃথিবীর প্রায় সকল দেশে এমনকি ইসলামী আন্দোলনের নামে যে সংগঠনগুলো চলে সেগুলোর গুরুতেও স্বাভাবিকভাবে কিছু হয়ে গেছে একে অস্বীকার করা যেন এক বিরাট অপরাধ দোষ বিপর্যয়ের কারণ যাদেরকে এই দোষে অভিযুক্ত করা হয় তাদেরকেই দুনিয়া ও আখেরাতে সকল দুষ্কর্মের হোতা হিসাবে দেখানো হয় আমরা সকল খুব স্বাভাবিকভাবে এবং দৃঢ়তার সাথে কথা বলতে চাই আমেরিকা যেভাবে এই শব্দটির পরিভাষাগত ব্যাখ্যা দিচ্ছে আমরা এই পরিভাষা গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছি সন্ত্রাসবাদ শব্দটি একটি গুণবাচক শব্দ অনেক গুণবাচক শব্দের মতোই এটিও প্রসঙ্গ অনুযায়ী পরিস্থিতির উপর নির্ভর করে খারাপ এবং ভালো উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এবং হতে পারে শব্দটি যেহেতু গুণবাচক তাই এর না আছে কোনো ইতিবাচক প্রভাব আর না আছে কোনো নেতিবাচক প্রভাব যেমন আর হাবা এই শব্দটির অর্থ হচ্ছে আতঙ্কিত করা এবং এটার মাজদার হচ্ছে আল ইরহাব অতিরিক্ত ভয়যুক্ত এই কাজটা যে করে তাকে বলা হয় ইরহাবি এবং যার উপর করা হয় সে হচ্ছে মুরহাব বা মারহুব সন্ত্রাসবাদ দুই ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে প্রথম হচ্ছে নিন্দনীয় সন্ত্রাসবাদ বা আরবিতে যেটাকে বলা হয় ইরহাব মদমুম এটা বাতিল এর সন্ত্রাসবাদ যেটাকে বলা হয় আরবিতে ইরহাব আল বাতিল এবং বাতিল এর শক্তি যাকে বলা হয় কৌয়া আল বাতিল এটাকে বলা যায় কোনো যথার্থ উদ্দেশ্য ছাড়াই সকল ক্রিয়া বচন ও আচরণ যা জনসাধারণের মাঝে ক্ষতি ও ভয় সাধন করে এই ধরনের সন্ত্রাসবাদের অন্তর্ভুক্ত হচ্ছে চোর ডাকাত লুটেরা হামলাকারী এবং অত্যাচারী শাসকদের সন্ত্রাসবাদ যেমন ফিরাউন ও তার বাহিনী যাদের কাজ ছিল নিন্দনীয় সন্ত্রাসবাদ আর এই কার্য সম্পাদনকারীরা হচ্ছে অপরাধী এবং তাদের অপরাধের ক্ষতি ও প্রভাব অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ দ্বিতীয়টি হচ্ছে প্রশংসনীয় সন্ত্রাসবাদ যাকে বলা হয় ইরহাব মাহমুদ এটা নিন্দনীয় সন্ত্রাসবাদের ঠিক বিপরীত দিক এটা ন্যায় নিষ্ঠাবানদের সন্ত্রাসবাদ যারা অন্যায়ের শিকার হয়েছে এটা অত্যাচারিতদের প্রতি অবিচার দূরীভূত করে অত্যাচারীদের আতঙ্ক হটানোর মাধ্যমে তা পালন করা হয় যেমনিভাবে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবাদ হলো চোর ও ডাকাতের বিরুদ্ধে তেমনিভাবে এটি হচ্ছে তাদের সন্ত্রাসবাদ যারা দখলদারদের প্রতিরোধ করে এবং শয়তানের বাহিনী থেকে নিজেদেরকে আত্মরক্ষা করে এটাই হচ্ছে প্রশংসনীয় সন্ত্রাসবাদ শত্রুদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে দিনই দায়িত্ব আর তাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে নবীদের সুন্না শেখ আবু মুসাহাবাসুরি রাহিমাহুল্লাহ আরও বলেন আমার মনে আছে হাফিজ আল আসাদের শাসনামলে তার বিরুদ্ধে বিপ্লবের সময়ে মুসলিম ব্রাদারহুডের সামরিক শাখায় আমাকে তরুণ মুজাহিদদের একটি প্রশিক্ষণ ক্যাম্পে তালিকাভুক্ত করা হয়েছিল তখন আমার বয়স ছিল বাইশ বছর এটা উনিশশো সালে আর রশিদ বারাক বাগদাদে ইরাকি আর্মির অংশস্বরূপ ছিল যখন প্রশিক্ষক আসলেন তিনি ছিলেন আল্লাহ সুবাহান তালা তার উপর রহমত বর্ষণ করুন এমন একজন সম্মানিত ব্যক্তি প্রবীণ সাহেব মুসলিম ব্রাদারহুডের প্রথম প্রজন্মের তাদের ভিতর একজন যারা হাসান আল বান্না রাহিমাহুল্লাহকে আনুগত্যের অঙ্গীকার করেছিলেন তখন তিনি মাত্র সতেরো বছর বয়সের ছিলেন তিনি মুসলিম ব্রাদারহুডের বিশেষ শাখায় কাজ করেছেন উনিশশো সালে তিনি ফিলিস্তিনে যুদ্ধ করেন এবং জেরুজালামে আঘাতপ্রাপ্ত হন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে গোপন প্রতিরোধের সুয়েজ সুয়েজ খাল অঞ্চলে পঞ্চাশ এর দশকের শুরুতে অংশগ্রহণ করেন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তালা আল্লাহ সুবাহান তালা তাহাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন তো সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ এর সাথে তার বন্ধুত্ব হয় তিনি মিশর ত্যাগ করেন এবং জীবনের বাকি সময়টুকু দেশের বাইরেই বসবাস করেন তিনি শাইকদের ক্যাম্পের প্রশিক্ষণ ছিলেন পূর্ব জর্ডানে ফিলিস্তিন মুক্তি সংগঠনের সাথে কাজ করেছেন এবং নিজেকে কয়েকটি জিহাদি কার্যকলাপের সাথে নিয়োজিত করেন যাদের সহায়তায় মুসলিম ব্রাদারহুড হয়েছিল গণতন্ত্র এবং সংসদের মহামারীতে আক্রান্ত হওয়ার আগে অর্থাৎ যখন মুসলিম ব্রাদারহুড আলবান্না এবং সৈয়দ কুতুবের কার্যক্রম অনুসরণ করছিল তিনি আমাদের সামরিক শৃঙ্খলার বিষয়ে প্রশিক্ষণ দিতেন আর যখন আমরা শারীরিক অনুশীলনের উদ্দেশ্যে দৌড়াতাম তখন তিনি প্রবীণ হওয়া সত্ত্বেও আমাদের সাথে দৌড়াতেন তিনি আমাদের উদ্দেশ্যে তার বিয়া দিতেন আমার মনে আছে যখন তিনি প্রথম তৎকালীন সিরিয়ান ব্রাদারহুড সামরিক শাখার উৎকৃষ্ট তিরিশ জন তরুণদের মাঝে আসেন তখন তার মিশরীয় টানে প্রথম যে কথাগুলো তিনি আমাদেরকে বলেন তা হচ্ছে তোমরা কি কোনো মুসলিম ভাই আমরা বলেছিলাম হ্যাঁ তিনি বললেন তোমরা কি নিশ্চিত আমার সন্তানেরা আমরা বললাম হ্যাঁ আমরা নিশ্চিত তিনি নিজের গর্দানের দিকে ইঙ্গিত করে বললেন তোমাদের সবাইকে জবাই করা হবে তোমরা কি এতে রাজি আছো আমরা সবাই এবং আনন্দে প্লাবিত হয়ে বললাম জি আমরা রাজি তিনি ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে ওই দিনের প্রথম তার বিয়া শিরোনাম লিখলেন শত্রুদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে দিনই দায়িত্ব আর তাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে নবীগণের সুন্না তিনি তারবিয়া শুরু করার জন্য লেখাটির নিচে একটি রেখা টানলেন এবং ধরলেন আমাদের জন্য যা ছিল শুরু আমরা মনোযোগ দিয়ে তা শুনলাম চলার পথ আঁকা হয়ে গেল এবং শুভ সংবাদ চলতে থাকলো আল্লাহ সুবাহ মহানুভবতা ওই দল থেকে তাদের উপর যারা তাদের ওয়াদাকে পূর্ণ করেছিল এবং যারা এখনও তা পূরণের অপেক্ষায় রয়েছে শায়েখ যা দিয়ে এই দিনের মতাদর্শকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলেন আমি তা দিয়েই আমার শিক্ষার পরবর্তী অংশ শুরু করেছি আল্লাহ সুবাহ তালা তার কিতাবে সুস্পষ্টভাবে তার শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করতে আদেশ দিয়েছেন একই সাথে তার মনোনীত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এই সুন্নাহ নিয়ে এসেছেন যার কথা কাজ এবং অনুমোদনের মাধ্যমে এই কাজকে সমর্থন করেছেন কোরআন এবং সুন্নাহতে আল্লাহ সুবাহানাহ তালার শত্রুদের বিরুদ্ধে প্রশংসনীয় সন্ত্রাসবাদের বিধানটি সুস্পষ্টভাবেই প্রতিষ্ঠিত কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمون من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون আল্লাহ সুবাহ বলছেন তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সাত সরঞ্জাম শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এ দিয়ে তোমরা আল্লাহর দুশ্মন ও তোমাদের দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করে দেবে এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না শুধুই আল্লাহ তালাই তাদের চেনেন আল্লাহ তালার পথে তোমরা যা কিছু ব্যয় করবে তোমাদেরকে পরকালে তার প্রতিদান আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না আয়াতটি সুস্পষ্ট এবং ধ্যার্থহীন প্রস্তুত রাখবে অর্থ হচ্ছে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেয়া তাদের সাথে অর্থ হচ্ছে তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা যথাসাধ্য সাত সরঞ্জাম শক্তি ও ঘোড়া এর অর্থ হচ্ছে নিক্ষেপ আরোহণ এবং অস্ত্র নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন অবশ্যই নিক্ষেপেই শক্তি এ কথাটি তিনি তিনবার পুনরাবৃত্তি করেছেন কেন যুদ্ধের জন্য এই প্রস্তুতি ও প্রশিক্ষণ অস্ত্র সংগ্রহ করা এবং যুদ্ধ ঘোড়া প্রস্তুত রাখা আয়াতটি নিজেই এটার ব্যাখ্যা করে দিয়েছে ভীত সন্ত্রস্ত করে দেবে অর্থাৎ তাদেরকে আতঙ্কিত করার জন্য এটার মাধ্যমে এর অর্থ হচ্ছে যুদ্ধের প্রস্তুতির জন্য যা কিছু করা আছে তা সবকিছু আল্লাহর শত্রু এবং তোমার শত্রু যাদের জন্য এই সন্ত্রাসবাদ নির্ধারিত করা হয়েছে এছাড়াও কিছু লোক আছে যাদের এর বলতে বোঝানো হয়েছে যারা তাদেরকে সমর্থন ও সাহায্য করে অথবা তোমাকে অতর্কিত আক্রমণের অপেক্ষায় রয়েছে যখন তারা আক্রমণ কারীদের বিরুদ্ধে তোমার সন্ত্রাস প্রতিরোধ আত্মরক্ষা প্রত্যক্ষ করবে তখন তারা আতঙ্কিত এবং ভীত হয়ে যাবে তারা আক্রমণ করা থেকে বিরত থাকবে যদিও তুমি তাদের আক্রমণের বিষয়ে অবগত ছিলে না কিন্তু আল্লাহ সুবাহানা হওয়া তালা তা জানতেন তোমার প্রস্তুতি এবং সন্ত্রাসের কারণে তারা আল্লাহ সুবাহানা হওয়া তালার বিরুদ্ধে যুদ্ধ করে সেই সকল শত্রুরা বাধাপ্রাপ্ত হবে আল্লাহ সর্বশক্তিমান তিনি সকল কিছুই জানেন সুতরাং সংক্ষেপে বলতে গেলে এসু মহান আয়াতটির মাধ্যমে আগ্রাসীদের এবং কাফের ও তাদের অনুগতদের মধ্যে যারা আল্লাহর শত্রু তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য প্রস্তুতি গ্রহণ করার আদেশ দেয়া হয়েছে এই আয়াতের অর্থ এই যুগের তথাকথিত অনেক মুসলিম আলেমদের চেয়েও পলাতক বাহিনীরা খুব ভালো করেই বুঝেছে আমেরিকা চাচ্ছে সকল মুসলিম দেশ থেকে যেন এই আয়াতগুলোকে বাদ দিয়ে দেয়া হয় সুরা আংফাল সুরা তাওবা এবং সুরাল ইমরান এর সম্পূর্ণটা যেন শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে দেয়া হয় যারা অন্যদের ভীত সন্ত্রস্ত করে নিঃসন্দেহে তারা সন্ত্রাসী যেমন একজন মন্দ আক্রমণকারী ব্যক্তি হচ্ছে সন্ত্রাসী আবার একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি যিনি নিজেকে অথবা নির্যাতিত হচ্ছে এমন কাউকে প্রতিরক্ষা করে সেও সন্ত্রাসী সুতরাং সন্ত্রাসী শব্দটি যখন কোনো প্রতিরোধকারী অথবা মুজাহিদদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে তখন এর ক্ষেত্রে আমরা এর নেতিবাচক কোনো দিকই দেখতে পাই না বাস্তবিক অর্থে তারা কাফিরদের শত্রু আল্লাহর শত্রু এবং দুর্বল সহযোগীদের দৃষ্টিতে সন্ত্রাসী তাহলে কেন এত অস্পষ্টটা ও নিন্দা হ্যাঁ আমরা আল্লাহ সুবাহানা তালার শত্রুদের দৃষ্টিতে সন্ত্রাসী আমরা সত্যিই তাদের ভীত সন্ত্রস্ত করছি তাদের শত ও হাজারো নিরাপত্তা বাহিনীর লোক থাকা সত্ত্বেও আমরা তাদেরকে তাদেরই দুর্গের ভেতরে কাঁপিয়ে দিয়েছি সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই ঘটনা ঘটার পরে তাদের দেশগুলো এবং জনগণের অন্তরে ভয় ঢুকে গিয়েছে এমনকি এই ভয় তাদের মাতৃ গর্বের ব্রণের ভিতরেও পর্যন্ত ঢুকে গিয়েছে সন্ত্রাসবাদ আল্লাহ সুবাহ আল্লাহর কিতাব থেকে আদেশ করা হয়েছে আর আমরা তারই অনুসরণ করে চলছি কিন্তু কিছু পরিস্থিতিতে মুজাহিদিনরা আগ্রাসী শত্রুদেরকে তাদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে যা বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ দিনই দায়িত্ব এমনকি আল্লাহ সুবাহানা হুয়া তালার উপর ইমান আনার পরে এত বড় বাধ্যতামূলক আর কোনো দায়িত্ব নেই যে ব্যাপারে ইসলামী ফুকাহ কেরামগণ এবং আলেম ওলামাগণ একমত পোষণ করেছেন শত্রুদের মিডিয়ার প্রপাগান্ডা ভ্রান্ত মতাদর্শ এবং আমাদের দ্বারা এই দিন আল্লাহর কিতাব এবং তার আদেশকে অমান্য করানোর ফন্দি আমাদেরকে বুঝতে হবে ভাই আল্লাহ সুবাহ শত্রুরা ভালোভাবেই জানে তাদেরকে ভীত সন্ত্রস্ত করার আদেশ আল্লাহ সুবাহ কিতাবে এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নাহাতে অনেকবারই উল্লেখ করা হয়েছে রামসফেল্ড এবং অন্যান্যরা তা উল্লেখ করেছে এবং আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর কাছে দাবি করেছে তারা যেন কোরআনের অসংখ্য আয়াত তাদের শিক্ষা পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেয় আল্লাহ সর্বশক্তিমানের বাণী কাফেরদেরকে তুমি বলো হে কাফিরেরা তোমাদের পথ তোমাদের আর আমাদের পথ আমাদের লাকুম দিন হুকুম অলিয়া দিন তারা বলেছে এই আয়াতগুলো বিভিন্ন মানুষ ও ধর্মের মাঝে ঘৃণা এবং বিভেদ উদ্রেক করে তাই এগুলোকে অবশ্যই বাদ দিতে হবে আমি জানি না এইসব নিষ্প্রাণ মুনাফিকেরা কোথায় যখন আল্লাহ সুবাহ সর্বশক্তিমান বলেন অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফিরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো এভাবে যখন তোমরা তাদেরকে হত্যা করবে তখন তোমরা তাদের শক্ত করে বাঁধো অতপর বন্দীদেরকে মুক্ত করে দেবে অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে তারপর ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমরাও অস্ত্র সংবরণ করো না অথচ আল্লাহ তালা এটা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের শাস্তি দিতে পারতেন তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন যারা আল্লাহ সুবাহানা হুয়া তালার পথে নিহত হয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের কর্ম কখনোই বিনষ্ট হতে দেন না মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আমাকে কেয়ামতের আগে তরবারি দিয়ে পাঠানো হয়েছে যতক্ষণ না কোনো শরিক ছাড়া শুধুমাত্র এক আল্লাহ সুবাহানা হুয়া তালার ইবাদত করা হবে আমার রিজিক দেয়া হয়েছে আমার বল্লমের ছায়াতলে এবং অবমাননা ও নিচতা প্রদান করা হয় যারা আমাকে অমান্য করবে এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন হে কোরাইশবাসী আমি সত্যিই তোমাদেরকে জবাই করতে এসেছি বিভিন্ন দেশের মুসলিম শাসক এবং শিক্ষামন্ত্রীরা তাদের কথায় সাড়া দিয়েছে এবং অসংখ্য বার পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে এর অনেক উদাহরণ আছে এবং এর সবচেয়ে সাম্প্রতিক কালের উদাহরণ হচ্ছে পাকিস্তানি সংস্কৃতি মন্ত্রী জনসম্মুখে প্রেসের সামনে বলেছে সুরা আংফাল এবং সুরা তাওবা অবশ্যই পাঠ্যসূচি থেকে বাদ দিতে হবে কারণ তা সন্ত্রাসবাদকে উদ্বুদ্ধ করে অবশেষে বিষয়টা আমেরিকাকে এত নিচে নিয়ে আসে যে তারা পশ্চিমা এবং পাশ্চ বিশারদ কিছু ভণ্ড আলেমদের জড়ো করে যারা কোরআন হতে ওই বিষয় ওই সকল বিষয় বাদ দেওয়ার উদ্দেশ্যে সংক্ষিপ্ত করে যা তাদের ভাষায় ঘৃণা ও সন্ত্রাসবাদকে প্ররোচিত করে তারা সত্য কোরআন বা ফুরকান হক নামে একটি নতুন কোরআনের সংস্করণ বের করে কিছু সংখ্যক মিডিয়া বিক্রয় কেন্দ্রে এটি নিয়ে কথা বলে এবং পরবর্তীতে আমি এটি সৌদি গলফ ইকরা চ্যানেলের প্রেস বিজ্ঞপ্তিতে এবং আরও অন্যান্য জায়গা থেকে শুনতে পাই আল্লাহ সত্য বলেন এবং আমাদেরকে সাবধান করা হয়েছে তার বাণীতে আল্লাহ সুবাহ তারা বলেছেন সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করার সম্পর্কে তারা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে তুমি বলে দাও এই মাসে যুদ্ধ অনেক বড় গুনাহের কাজ কিন্তু আল্লাহ সুবাহ তালার কাছে এর চেয়ে বড় গুনাহের কাজ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত রাখা খানায় কাবায় যাওয়ার পথ রোধ করা এবং সেখানে সেখানকার অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আর ফেতনা ফাসাদ অনেক হত্যাকাণ্ডের চাইতে অনেক বড় অপরাধ এ কারণেই এরা তোমাদের সাথে এই মাসে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেবো না তারা তো পারলে তোমাদের সবাইকে ইসলামী জীবন বিধান থেকে ফিরিয়ে নিতে চাইবে যদি তোমাদের কোনো ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং মৃত্যুমুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল এবং তারাই হচ্ছে সেই সব লোক যাদের দুনিয়ার কোনো সব কর্মকাণ্ড আখেরাতে বিফল হবে আর এরাই হচ্ছে জাহান্নামি আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে তো আল্লাহ এই আদেশটি পরিষ্কার এবং সুস্পষ্ট আল্লাহর শত্রু কাফেরদের প্রধান এবং তাদের নেতা